কুফরিতে ভরা পাপাচারে ভরা এই সমাজ আমাকে ভালো লাগছে না সমাজের লোকজনদের সাথে মিশতেও ভালো লাগছে না এবং আল্লাহ ফাকরাবুল আলমীর প্রাকৃতিকভাবে ও রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যেমন এর আগের আলোচনা বলেছি সমস্ত রকমের পাপাচার থেকে গনা থেকে অসততা থেকে আর শির কুফুরি থেকে মদ জুয়া ইত্যাদি সমস্ত থেকে কাফের মুশেকদের মেলা থেকে এই সমস্ত থেকে আল্লাপাক বাঁচিয়ে রেখেছিলেন এই জাতির সাথে ধীরে ধীরে অন্তরের দূরত্ব বাড়তে থাকে জাতির এসব কুসংস্কার আর কুফরির ওপর পাপের ওপর আর তার অভক্তি জন্মিতে থাকে যার ফলে তিনি নির্জনতা পছন্দ করতে লাগেন একা থাকা নির্জনে আল্লাহকে ডাকা পছন্দ করতে লাগেন এখন আল্লাহর পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা আসেনি ইশারা ইঙ্গিত আসেনি কিছুই আসেনি কিন্তু তাকে ভালো লাগে যে একাই থাকব এই অবস্থার সৃষ্টি হয় এবং সমাজের অবস্থা দেখে তার খুব অশান্তি অনভাব হয় নবী করিম সাল্লাম তখন নির্জনে বিশেষ করে রমজানুল মোবারক মাসে এই মোবারক রমজানে রমজান মাসের সিয়াম ফরজ হয়নি কিন্তু রমজান মাসটা রসুল্লাহামের কাছে এটা আল্লাহর তরফ থেকে এই মাসটাই তিনি গোটা বছরের মধ্যে নির্জনতা অবলম্বন করলেন গিয়ে হীরা পাহাড়ের গুহায় এই হেরা পাহাড়ের আজকাল নতুন নাম নোর বলা হচ্ছে জবালুন নূর নোর মানে আলো নোর মানে জ্যোতি আর ওখানে ওহির আলো যেহেতু সর্বপ্রথম নাজেল হয়েছে এই জন্য পরবর্তীকালে মুসলিমরা বা মক্কার লোকেরা ওরা এই পাহাড়টির নাম নোর করে দিয়েছে যুগের আবর্তন বিবর্তনে জায়গার নাম পরিবর্তন হয় এটা স্বাভাবিক সব জায়গায় হয়ে থাকে কিন্তু এই পাহাড়ের নাম রসুল্লাহ জামানায় নূর ছিল না হেরা পাহাড় জবালে হেরা ছিল আর গুহাকে আরবি ভাষায় গার বলা হয় গারে হেরা এই হেরা পাহাড়ের গুহায় উল্লাহ রমজান মাসে নির্জনতা অবলম্বন করা শুরু করেন একে একা থাকেন ওখানে এবাদত বন্দী করেন কয়েকদিনের খাবার স্ত্রী খাদিজা রাজি আল্লাহ তালার কাছ থেকে নিয়ে চলে যান কয়েকদিন ধরে যেমন এতে কাফ করা হয় এরকম ইসলামের এতে কাফ মসজিদে রয়েছে আর সেটা ছিল জাহিলিয়াতের যুগের নবী সাল্লামের আমল সেটা ছিল ইসলাম আসার ওহি আসার পূর্ব যুগের আমল আর তাকে প্রাকৃতিক ভাবে যেটা ভালো লেগেছে সেটাই তিনি করেছেন কোন ওহির বিষয় ছিল না যে বন জঙ্গলে আর পাহাড় পর্বতের গুহাই গিয়ে উপাসনা করা এবাদত করা ধ্যান করা এগুলি ইসলাম নয় কারণ এটা নবিসামের কাছে ইসলাম আসার পূর্বে হয়েছে ভালো করে মনে রাখবেন এই কথাটি কেউ যেন এইরকম গুমরাহিতে লিপ্ত না হয় যে রসুল্লাহাম তো পাহাড়ের গুহা এবাদবন্দি করেছেন তো আমি করলাম তো কি আর আমাদের মুরব্বীরা করলই তো কি আমাদের পীর মাসায় ওরা বন জঙ্গলে গিয়ে যদি ধ্যান করে জিগির করে তাহলে অসুবিধা কি না অন ইসলামিক কাজ ইসলাম সমর্থন করে না বন জঙ্গলে চলে যাওয়া এগুলি ইসলাম সমর্থন করে না এটা ইসলাম আসার পূর্বে ঘটেছে রসুল্লাহামের রসুল্লাহামের কাছে যেই দিন থেকে ওহি এসেছে সেই দিন থেকে রসুল্লাহ সাল্লা ইসলামের কাছে আল্লাহর বাণী আসা শুরু হয়েছে সেই দিন থেকে তিনি যা করেছেন যা বলেছেন আর যার অনুমোদন দিয়েছেন সেগুলি হচ্ছে হাদিস সেগুলি হচ্ছে রসুল্লাহ আদর্শ সন্ন্যত সেগুলি আপনাকে ফলো করতে হবে লাকাদ কান আলাকুমফি রসুল্লাহ ওসওয়াতুন হাসান আল্লাহ পাক সুরায় আহজাব এরশাদ করেছেন নিঃসন্দেহে তোমাদের মধ্যে আল্লাহ তোমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মধ্যে ফি রসুল ইল্লাহ লাকাদ কান আল্লাহ নিঃসন্দেহে তোমাদের জন্য ফি রসুল ইল্লাহ আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ কোরআনের কথাটি ভালো করে লক্ষ্য করুন ফি রাসুলিল্লাহ আল্লাহ বলেছেন এই কথা বলা হয়নি কোরআনে লাকাদ ফি মোহাম্মদিন কারণ চল্লিশ বছর বয়সও তিনি মোহাম্মদ ছিলেন যখন তার বয়স পাঁচ বছর সাত বছর দশ বছর তখনও তিনি মোহাম্মদ ছিলেন কিন্তু তখন রসুল্লাহ ছিলেন না কিন্তু চল্লিশ বছর বয়সে মোহাম্মদ রসুল্লাহ হইলেন মোহাম্মদ তিনিও জানতে পারলেন চল্লিশ বছর বয়সে তার আগে তিনিও জানতেন না তিনিও জানতেন না তো অন্যরা কি করে জানবে আল্লাহ কোরআনে করিমের কথা বলছে মা কোনতা কিতাব আলাল ইমান কোরআন করিমের আয়াত আল্লাহ সাদ করছেন যে হে নবী মোহাম্মদ তুমি নিজেও তো জানতে না যে মাল কিতাব কিতাব কি জিনিস কোরআনই কি জিনিস ওয়ালাল ইমান আর ইমান বা ইসলামী কি জিনিস ইমানের পিলার কয়টি তুমি তো জানতে না কে জানালেন আল্লাহ পাক আর একাতে বলছেন ও আল্লামাকে মালাম তখন তালাম হে নবী তোমাকে আল্লাহ তালিম দিয়েছেন শিখিয়েছেন যা তুমি জানতে না তুমি আল্লাহ পাক শিখিয়েছেন ফদুল্লাহ আলাইকা আজিমা আর আল্লাহ পাকের মহা অনুগ্রহ তোমার ওপর রয়েছে বড়ই ফজল করম রয়েছে আল্লাহর দয়া রয়েছে যে আল্লাহ তোমাকে শিখিয়েছেন স্পেশাল ভাবে তো রসুল্লাহ সাল্লা সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুতরাং নবী ওপর অহি আসার আগে যে কাজগুলি করেছেন সেগুলি আপনার জন্য আমার জন্য উত্তম আদর্শ নয় সেগুলি হ্যাঁ সেগুলি যদি সমর্থন থেকে থাকে ইসলামে তাহলে সেগুলি করণীয় ওহি আসার পরেও তিনি করেছেন ওহি আসার পরেও তিনি বলেছেন করতে ওহি আসার পরেও আল্লাহ বলেছেন সেই কাজগুলি করতে নবী ওহি আসার পূর্বে নবী হওয়ার আগেও করেছেন পরেও করেছেন বা করতে বলেছেন হ্যাঁ তাহলে শরীয়ত তাহলে শরীয়ত নবী করিম সাল্লাম নবী হওয়ার আগে ওমরা করেছেন আমরা ওমরা করছি কারণ ওমরা জাহিলেতের যুগে তার বংশধরও করত যদিও তাতে বেশ কিছু শিরিক বিদাত মিশিয়ে তলবিয়াতে শিরিক মিশিয়েও করত ইসলাম আসার পরেও রসুল্লাহ ওমরা করেছেন হ্যাঁ কিন্তু এই উমরার সমর্থন যেহেতু কোরআনে কেরিমে রয়েছে রসুল্লাহাম হাদিসে রয়েছে নবী সাল্লা সাল্লাম নবী হওয়ার পরেও উমরা করেছেন সেই জন্য আমরা উমরা করছি তো যাতে করে এই কথাটি প্রত্যেক মুসলিমের ওপর স্পষ্ট থাকে কখনো কোন জায়গায় নির্জনতা অবলম্বন করে এতে কাপ ছাড়া মসজিদে আর এতে কাপ মসজিদে আল্লাহ পাক বলছেন রোজা রমজানের কথা সোরে বাকারাতে যে আয়াতগুলি তো রয়েছে সেই আয়াতের শেষ আয়াতে আল্লাহ পাকের সাদ করছেন তোমরা স্ত্রীদের সংস্পর্শে যাবে না ওয়ান তুম আকে ফিল্মা সাজেদ ওই সময়গুলিতে যখন তোমরা মসজিদে এতে কাফ অবস্থায় থাকবে এতে অবস্থায় তাহলে স্ত্রীর কাছাকাছি যাওয়া যাবে না যৌন সম্পর্ক যেন স্ত্রীর সাথে না হয় যৌন সম্পর্ক প্রাথমিক পর্যায়ের হোক আর মধ্যম পর্যায়ের হোক আর শেষ পর্যায়ের কোনোটাই অ্যালাউড নয় কোনোটারই পারমিশন নেই অনুমতি নেই এতে কাফের অবস্থায় তো এতে কাফের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে বন জঙ্গলের সাথে নয় হ্যাঁ কোনো পাহাড়ের গুহার সাথে নয় আখের জমির সাথে নাই যে নামাজ পড়তে পড়তে দিল দৌড় একবার আখের জমিতে আর দৌড় দিয়ে গিয়ে জোহরের নামাজ আসরের নামাজ পড়ে দিল দৌড় একদিনের ঘটনা বহু দিন এগুলো হলো বুজরুগানের দিন দেশের এগুলি হলো সব পীরে কামেল এগুলো হলো ওলি আউলিয়া তাদের কিতাবের জীবনী বলছি নাম বলার প্রয়োজন নাই বুঝেন আপনারা জ্ঞানী মানুষ দুনিয়া যেমন বোঝেন ওর চাইতে বেশি দিন বুঝতে হবে আপনাকে তাদেরকে কখনো আদর্শ মনে করবেন না দিল দৌড় দিয়ে গিয়ে পাঁচ দিন সাত দিন থেকে গেল না নামাজ না এবাদত বন্দেগি না আজান না মসজিদ আসা ওই বন জঙ্গলে থেকেই গেল কি হালে বেহাল হয়ে থেকেই গেল ওই কুষারের জমিতে বুঝলেন না এগুলো রসুল্লাহ করেন নাই এগুলো রসুলের আদনা নিম্ন নিম্ন দরজার সাহাবিও করেন না বাকার উমার উসমান তো দূরের কথা সাধারণ একজন সাহাবিও করেননি আর এগুলো এবং আবু হানিফাও করেননি হানাফি ভাইদেরকে বলছি এগুলো ইমাম আবু হানিফাও ভণ্ডামি করেননি যে নামাজ ছেড়ে দিল দৌড় আখের জমিতে গিয়ে পড়ে থেকেই গেল পাঁচ সাত দিন কেউ টেনে বের করতেই পারে না হ্যাঁ? অথবা বন জঙ্গলে পড়ে আছে খাওয়ার নাই বলছে কি খাচ্ছে বলছে হ্যাঁ, জিকির খাচ্ছে খাওয়া দাওয়ার নেই পাঁচ বছর সাত বছর দশ বছর কোনো খাওয়া দাওয়া নেই পানাহার নেই কি খেয়ে বাঁচছে আল্লাহর ওলি বলছে জিকির খেয়ে বাঁচছে এসব জিকির খেয়ে তো হাসান হোসেন বাঁচাননি এসব জিকির খেয়ে তো আর ফাতেমাও বাঁচাননি এসব জিকির খেয়ে তো আর নবীর কোন সাহাবিও বাঁচেননি আবু আনিবা সাহাবি মালিক আমদও বাঁচেননি সুতরাং এগুলির নাম ধর্ম নয় দিনকে কোরআন থেকে নিতে হবে দিন ইসলামকে রসুল হাদিস থেকে নিতে হবে তিনি আমাদের জন্য আদর্শ হাসানা রসুল্লাহ সাল্লাম নির্জনতা অবলম্বন করতে লাগলেন হীরা পাহাড়ের গুহায় সাঁত্রিশ বছর বয়স গেল পরপর তিন বছর এরকম করলেন আটত্রিশ উনচল্লিশ হ্যাঁ এই তিন বছর বয়স এইভাবে গেল প্রতি রমজানে তিনি কয়েকদিনের জন্য খাবার নিয়ে নিতেন হীরা পাহাড়ের গুহায় থাকতেন তারপরে নবী করিম সাল্লাহ সাল্লামের চল্লিশ বছর পুরা হয়ে আরবি চাঁদের মাস হিসাবে যারা গবেষক আলমা তারা লিখছেন চল্লিশ পুরা হওয়ার পর একচল্লিশতম যে বছর বয়সের ওই বছরে রমজানে তিনি এই হেরা পাহাড়ের গুহাতেই নির্জনে এবাদতবন্দি করছেন আল্লাহকে ডাকছেন ওই সময় আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে জিব্রাইল আমিন আলহি সালাম ফেরিস্তা ওহি নিয়ে আসলেন এই ঘটনাটি সহি বখারি তো রয়েছে অনেক সহি হাদিসও রয়েছে ওই হাদিস থেকে আপনাদের সামনে বয়ান করব এই যে জিব্রাইল আলী সালামের আগমন হইল সুরা একরাবিসমে সুরা আলাকের প্রথম কয়েকটি আয়াত নিয়ে একরাবিসমে রব্বে কাল্লাজি খালাক খালাক আল ইনসান আমিন আলাক ইকরা ও রব্বকাল আকরাম আল্লাজি আল্লামা আবিল কালাম আল্লাম আলী ইনসানা মা আলম ইয়া আলম এই পাঁচটি আয়াত এই পাঁচটি আয়াতে শিক্ষার গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে যে আপনি তর্জমা তফসির পড়লে বুঝবেন একরা দুইবার করে বলা হয়েছে হ্যাঁ একরা দুইবার করে বলা হয়েছে কলম একবার বলা হয়েছে তাহলে তিন হলো কলম দিয়েও শিখে পড়েও ইকরা মানে পড়ো পড়েও শিখে আর তালিমের কথা আল্লামা তালিম এলমের কথা দুইবার করে বলা হয়েছে তাহলে পাঁচবার করে শিক্ষার কথা বলা হয়েছে যেই জাতির প্রথম নির্দেশ প্রথম ওহি প্রথম কোরআনের আয় যেগুলি নাজল হচ্ছে পাঁচবার করে তাগিদ করা হচ্ছে আল্লাহ রাবুল পক্ষ থেকে একরা বিস্মে রব্বে কাল্লাজি খালাক খালাক আল ইনসানামিন আলাক একরা অরব্য কালাকরম আল্লাজি আল্লামা বিল কালাম আল্লামা তালিম বিল কালাম কলম আল্লাম আল ইনসানা মালাম ইয়ালাম যদি আবার ইয়ালাম বলা হয় তো ছয়বার হয়ে যায় এত গুরুত্ব দেওয়া হয়েছে এলমের কলমের কলম ব্যবহার করার কলমের সাহায্য নেওয়ার শিক্ষা দীক্ষার জন্য জ্ঞান অর্জনের জন্য তারপরে পড়ার ইতরা কেরাত করা রিডিং করা পড়া এগুলি কথা বলা হয়েছে তারপরে এই জাতি আবার নিরক্ষর থাকে এই জাতি তাদের তাদের যেই শিক্ষা মূল শিক্ষা দিন ইসলাম তারই সম্পর্কে কিছু জানে না দিন ইসলামের মৌলিক বিষয় ইমানের ছয়টি স্তম্ভ ইসলামের পাঁচটি স্তম্ভ তাই মেজরিটি মুসলিম জানে না হজে আসে ওমরা আসে আর এদিকে তাকায় ওইদিকে তাকায় তাকে যে কে কি করছে যে যেমন করে তেমন করে যে যেমন করে তেমনই করে এইরকম মূর্খ হয়ে হজা যায় ওমরাই যায় নামাজ পড়ে নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে বিয়ে করার জন্য কবুল করার জন্য বরযাত্রীর সাথে নিয়ে জীবনে নামাজ পড়েনি নামাজ তো আমি নিজের চোখে দেখেছি নতুন জামাইকে বরকে দেখা যাচ্ছে নামাজ পড়তে মসজিদ গিয়েছে একবার এদিকে দেখছে আবার ওইদিকে দেখছে যে কি করবো রে বাবার এরপরে তো জানা অনেক যে কি করতে হবে একবার এদিকে দেখছে একবার এদিকে দেখছে এ মুসলমান হে জিন হে দেখ কে শর্মা ইয়াহুদ এইরকম মুসলমানকে দেখে লজ্জা পাই ইহুদিরা হ্যাঁ যে ওদের চেয়ে তো আমরাই ভালো রে আমরা আমাদের বাতিল ধর্ম ভালো করে জানি নবী করিম সাল্লাহ আলী এর ওপর এই ওহি প্রথম নাজেল হয় এই ওহি নাজেল হওয়ার অর্থাৎ প্রথম যে নবুয় পেলেন তার পূর্বের ছয় মাসের কথা বলছি এই পূর্বের ছয় মাসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ওহি যে আসবে আর নবী যে তিনি হবেন আল্লাহ যে তাকে মনোনীত করেছেন বাছাই করেছেন রসুল করে এর তিনি পূর্ব আভাস পেতে থাকেন এর শুভ লক্ষণ পেতে থাকেন বেশ কিছু লক্ষণ তিনি দেখতে পান তার মধ্যে একটি মায়েশা রাজি আল্লাহ তালানা সহি প্রথম হাদিসে বর্ণনা করেছেন সর্বপ্রথম যে ওহি শুরু হয় আর ভবিষ্যৎ বাণী শুরু হয় ইশারা ইঙ্গিত শুরু হয় আল্লাহর পক্ষ থেকে যে তোমাকে বাছাই করছি তা হচ্ছে আর রুয়াসহা ভালো স্বপ্ন দিয়ে অন্য হাদিসে রয়েছে আর রুয়া সাদেকা সত্য স্বপ্ন দিয়ে ফাকানা লায়ারা রুয়ান সাল্লাম যে কোনো স্বপ্ন দেখতেন রাত্রে দেখতেন যেমন রাত্রের পরে ভোর হওয়া নিশ্চিত যে রাত হয়েছে তো এক সময় কয়েক ঘন্টা পরে ভোর হবেই হবে ওই রকমই যে স্বপ্নটা তিনি দেখতেন সেই স্বপ্নের তাবির বিবরণ ব্যাখ্যা একবারে ভোর হওয়ার মতো নিশ্চিত হয়ে যেত ঘটে যেত যা দেখতেন তাই ঘটতো স্বপ্নে একটা কিছু দেখলেন ঘটে গেল স্বপ্নে যা দেখলেন ঘটে গেল স্বপ্নে যা দেখলেন ঘটে গেল ছয় মাস ধরে এইরকম চলতে থাকে এই জন্য নবী সাল্লাহামের আরেকটি হাদিসে বলা হয়েছে স্বপ্ন হচ্ছে নবুয়াতের নবুয়াত প্রাপ্তির বা নবী হওয়ার ছিচল্লিশতম অংশ ছিচল্লিশ ভাগের এক ভাগ ছিচল্লিশের অর্ধেক কত হয় ছয়চল্লিশের অর্ধেক অর্ধেক কত হয় হ্যাঁ তেইশ নবী করিম সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হলেন এতেকাল হলো কত বছর বয়সে তেষট্টি বছর বয়সে তাহলে এই সময়টা কত নবুয়াতের সময় নবী নবুয়াতের জীবন রেসালাতের জীবন কত বছরের হ্যাঁ তেইশ বছরের আর তেইশ দুগুণে কত হইল ছিচল্লিশ হলো ছয়চল্লিশ এই তম অংশ হচ্ছে কি বললাম সত্য স্বপ্ন আর রুয়া সালেহা জুজ ওম মিন সিদ্ধাতি ওয়ারবাইনা জুজ আমিনা নবুয়া নবী সাল বলছেন যে সত্য খাব সত্য স্বপ্ন ছিচল্লিশতম অংশ বা ছিচল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে নবুয়াতের তার মানে নবুয়াতের একটা অংশ স্বপ্ন দিয়ে রাসুল উল্লাহ সাল্লামের শুরু হয়েছে যা ছয় মাস ধরে চলতে থেকেছে নবী করিম সাল্লাহ আলী মের কাছে পূর্বাভাসের একটি হলো যে স্বপ্ন দেখতেন তিনি আর স্বপ্ন যেমন দেখতেন তেমন ঘটত আর নবী করিম সাল্লাম মাঝে মাঝে আওয়াজ শুনতেন আওয়াজ শুনতেন গাইবি আওয়াজ আওয়াজ আসছে একটা কিরকম আওয়াজ আসত একটি হাদিস সে আছে যে এই আওয়াজটি নবী হওয়ার পরে এসছে যে ইয়া মোহাম্মদ ইন্নাকালা রাসুল্লাহ হাক্কান প্রথম আয়াত নাজল হওয়ার পরে যখন বিচলিত থাকছিলেন তখন আর কি রকম আওয়াজ যেন গাইবি একটা আওয়াজ হচ্ছে এরকম হয়তো আর তিনি নূর দেখতে পেতেন আলো আলো দেখতে পেতেন আরো তিনি স্বয়ং রসুল্লাহ বলছেন যে আমি যখন মক্কায় ঘোরাফেরা করতাম তো রাস্তাঘাটে আমি দেখতাম যে পাথর আমাকে সালাম দিচ্ছে পাথর বলছে আসসালাম আলাইকুম রসুল্লাহ এবার সালাম দিচ্ছে বলছেন রসুল্লাহাম তার একটি হাদিস বলি ইন্নি আরিফ হাজারান আমি মক্কায় এমনও পাথর চিনি চিনি সেই পাথরকে বেমাক্কাতা মক্কায় কানা ইউসাল্লেম আলাইয়া কাবলা আই আন উব আসা আমাকে সালাম বলতো পাথরে সালাম করতো রসুল্লাহামকে নবী হওয়ার পরে না এটা নবী হওয়ার আগের কথা বলছি কাবলা আন উব আসা আমার নবাদ প্রাপ্তির পূর্বে নবী হওয়ার আগেই আমাকে সালাম করতো এগুলি ছিল পূর্বাভাস এগুলি ছিল সুসংবাদ মোবাসিরাত রসুল্লাহামের জন্য যে তোমার জন্য এমন একটা কিছু হইতে যাচ্ছে হয়তো কিন্তু তিনি বুঝতে পারছেন না যে কি হতে যাচ্ছে রমজান মাস একচল্লিশতম বছর রসুল্লাহামের আয়ুর হেরা পাহাড়ের গুহায় তিনি অবস্থান করছিলেন আল্লাহাকের জিকির আজকার করছিলেন এবাদত করেছিলেন জিব্রাহ আলাইসালাম নবুয়া তার ওহি নিয়ে আসলেন স্বপ্নে তিনি রসুল্লাহ সাল্লাম ভালো স্বপ্ন দেখতেন যে কোনো স্বপ্ন দেখতেন সকাল হওয়ার মতো সেটি স্পষ্ট হয়ে যেত ক্লিয়ার হয়ে সোম্মা হব্বে বা ইলেহিল খালা নির্জনতা পছন্দ করতে লাগলেন আর নির্জনে তিনি হেরা পাহাড়ের গুহায় কয়েকদিনের জন্য খাবার নিয়ে গিয়ে থাকতে লাগলেন তারপরে যখন খাবার শেষ হয়ে যেত পানি শেষ হয়ে যেত আবার বাড়িতে ফিরে আসতেন আবার পরিবার কিছু খাবার তৈরি করে দিত আবার খাবার নিয়ে চলে যেতেন এইরকম করতেন ফাজা আহুল মালাক একদিন ফেরেস্তা চলে আসলেন আসার পরে বলছেন যে একরা পড়ো এ মোহাম্মদ নবী সাজা বলছেন মা আনাবে কারি আমি তো পড়তে পারি না আমি তো লিখা পড়া যাই না পড়ো তো পড়ো বলছেন ফেরেস্তা আর নবী সাজা বলছে আমি পড়তে জানি না তাহলে বোঝা যাচ্ছে যে কিছু লিখা ছিল হয়তো লেখা পড়তে পড়ছিলেন এখান থেকে অনেকে বলছেন যেমন আল্লামা ও বোখারি একজন ভাষ্যকার তিনি বলছেন যে নবী কাছে ওই আয়াতগুলি লিখে নিয়ে আসা হয়েছে জিবর আলী ইসলাম লিখে নিয়ে এসেছিলেন লিখা আছে একরা পড়ো একরা বিসমে রব্বেকাল্লে যে লিখা আছে পড়ো যদি তাকে বলা হইতো যে তুমি পড়ো আমি তোমাকে পড়ে শোনাচ্ছি পড়ো তাহলে এই কথা হয়তো বলতেন না শুধু কারণ একটা ছোট বাচ্চাকে যদি বলেন আমি যেভাবে পড়ছি সেভাবে তুমি পড়ো তা আপনার পিছনে পিছনে ফলো করবে পড়বে রসুল্লাহ এরকম তো পড়তে পারতেন নবী জবাব দিলেন সাল্লাম মা আনা বেকার আমি লেখাপড়া জানি না আখা জানি ফাঁকাত্তানি ধরলেন জিবুল আলী ইসলাম ধরে একবারে চাপ দিলেন এমন চাপ দিলেন হাত্তা বালাগা মেন্নিল জাহাদু আমার বড়ই কষ্ট হলো সীমাহীন কষ্ট হলো ও আর বরদাস্ত হচ্ছে না এত জোরে চাপ দিয়েছেন সোম্মা আর সালানি তারপরে ছেড়ে দিলেন আমাকে ফাঁকালা বললেন একরা পড়ো এখন বলতো মা না বেকারে আমি তো পড়তে পারি না ফাঁকাজেন আবার ধরলেন ফাঁকাত্তানিস্তানিয়া দ্বিতীয়বার চেপে ধরলেন আর এমনকি আমার খুব বড় কষ্ট হলো হাত্তাবালাকা মিন্নিল জাহাদ তারপরে ছেড়ে দিলেন বলেন এই করা পড়ো তো আমি পড়তে পারি না তৃতীয়বার আবার চেপে ধরলেন সোম্মা আর সালানি তৃতীয়বার চেপে ধরে ছেড়ে দিলেন আর বললেন একরা বিসমি রব্বে খালাক খালাক আল ইনসান মিন আলাক ইকরা রব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিল কালাম আল্লাম আল ইনসান মা আলাম ইয়ালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন পিছনে পিছনে ফরাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাজফু ফুয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়েকটি আয়াত সাথে সাথে মুখস্থ হলো নিয়ে ফিরলেন কিন্তু অন্তর কাঁপছে শরীর থত্তর করে কাঁপছে জ্বর চলে এসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ঠান্ডা শীত লাগছে খুব বেশি ফাদাখাল আলা খাদিজা বিনতে খোয়াইলেত বিবি খাদিজা রাজি আল্লাহ আনহার কাছে মমিন তার কাছে গেলেন আর বলে জম্মেলুনি জম্মেলুনি আমাকে কম্বল জড়িয়ে দাও কম্বল জড়িয়ে দাও খুব ঠান্ডা লাগছে খুব শীত লাগছে আমাকে কম্বল জড়িয়ে দাও ফাজাম্মালু ঘরের লোকেরা কম্বল জড়িয়ে দেয় হাতা জাহাব আনহু রও ভয় ভীতি আর ঠান্ডা শীত ছিল ধীরে ধীরে দূর হয়ে গেল ফাঁকালে খাদিজা বললেন খাদিজা কে আখবর সব ঘটনা বয়ান করলেন যে এইরকম হলো এইরকম হলো এইরকম হলো সব বয়ান করলেন আর বললেন লাকাত খাসি তো আলা নাফসি আমাকে খুব ভয় লাগছে আমি মনে হয় বাঁচবো না লাকাত খাসি তো আলা নাফসি আমার প্রাণ নিয়ে আমাকে ভয় হচ্ছে আমি মনে হয় বাঁচবো না এত ভয় পেয়েছেন মানুষ তিনি এতে কি বোঝা যায় যে মোহাম্মদ সাল্লাম মানুষ মানুষ যেমন অসাধারণ কিছু হলে ভয়ঙ্কর হ্যাঁ কিছু দেখলে বা শুনলে বা জানলে ভয় পায় ঠিক তেমনি মুসা আলি সাল্লাম নিজের হাতের লাঠি যখন সাপ হয়েছে তখন নিজের লাঠির কথা ভুলে গেছেন ও সাপের ভয় পালাইতে এমন শুরু করেছেন কোরআনে আল্লাহ বলছেন যে ওয়াল্লা মুদবেরান ওয়াল্লাম ইয়াকে এত পালা পালাচ্ছেন যে ফিরেও দেখেন না যে দেখি লাঠি আপন রূপে লুকিয়ে এলো না ভুলে গেছেন যেটা লাঠি ছিল ভয়ে সবকিছু হারিয়ে যায় তাই না মোসা আলিস আল্লাহ রসুল ছিলেন না তাও রাত নাজেল হয়নি তারা সবাই মানুষ ছিলেন হ্যাঁ নূরের পয়দানা সবাই মাটির মানুষ ছিলেন সবাই সবাই মাটির মানুষ কিন্তু তারা শ্রেষ্ঠ মানুষ ছিলেন আব্দু আল্লাহর মান্দাও ছিলেন আর আল্লাহ রসুলও ছিলেন মান্দা মানে আল্লাহর হক দিবেন না তাকে আবার তার পূজা করা ইবাদত করা সিজদা করা শুরু করবেন না আর রসুল মানে আপনার আমার মতো নয় আর আপনার দেশের নেতা দলের নেতার মতো না তিনি রসুল উল্লাহ তার সব কথাই মানতে হবে তাকে মানতে হবে এবাদত আল্লাহর করতে হবে তার সব কথাই মানতে হবে আর এবাদত আল্লাহ একমাত্র আল্লাহর করতে হবে খাদিজা রাজি আল্লাহ তালানা সান্ত্বনা দিলেন বললেন কাল্লা আপনি ভয় করেন না আপনার কোন ক্ষয়ক্ষতি হবে না দেখেন কিরকম আত্মবিশ্বাস ওল্লাহে আল্লাহর কসম করে বলছি আবাদা আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপদস্থ করবেন না আপনি কখনো অপমানিত হবেন না আপনাকে কখন আল্লাহ সর্বনাশ করবেন না কেন কারণগুলি শুনে কত সুন্দর কত উত্তম চরিত্র রসুল্লাহামের সেই যুগ থেকেই ছিল ইসলাম আসার পূর্বেই ছিল ছোট থেকে ছিল রাহেম কারণ আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন তাহলে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখলে আল্লাহ ধ্বংস করেন না আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করেন না ভালো করে জেনে রাখেন আপনি মানুষের বোঝা বহন করেন ঋণ পরিশোধ করেন ঋণের বোঝা নামান মানুষের অতাকসিবুল মাদুম সর্বহারার জন্য আপনি উপার্জন করেন মানুষের রুজি রোজগার ব্যবস্থা করেন ওয়াতাকরির জাইফা আর অতিথির আপনি সম্মান করেন অতইন আলা নয়বিল হক আর যেখানে সত্য রয়েছে সত্যের আপনি সাহায্য সহযোগিতা করেন এই উত্তম চরিত্রগুলি যদি কারোর মধ্যে থাকে তাহলে আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত করবেন না বাকি অংশ ইনশা আল্লাহ তালা আমরা পুরা করবো কারণ সূর্য ডুবতে যাচ্ছে আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে রাসুল্লাহামের সার্বিক জীবনে অনুসরণ করার তৌফিক দান করেন আনুগত্য করার তৌফিক দান করেন তার তরিকায় একমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করেন রসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি আজমাই